হারিসা ইবনু ওয়াহাব রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দুরাকাত সলাত আদায় করেন